প্রতি রহমত করার জন্য তাদের দোয়া কবুলের জন্য তাদের গোনাখাতা ক্ষমা করার জন্য প্রথম আকাশের ওপর থেকে ডাক দেন সালাত এবং সালাম নাজিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর যিনি রাহমাতুল্লিল আলমিন যিনি আল্লাহ রবুল্লাহের পক্ষ থেকে অত্যন্ত দয়ালু একজন মানুষ রসুল ছিলেন আমাদের ধারাবাহিক আলোচনা চলছে আল আকিদা আল ওয়াসেতিয়া ইমাম মুজদ্দিদ সংস্কারক শেখুল ইসলাম থেইমা থেমা উল্লাহর কিতাব আজকে সতেরোতম পর্ব বিষয়বস্তু এখন আমাদের শুরু হয়েছে নবী করিম সাল্লামের বিভিন্ন হাদিস থেকে আল্লাহর যে গুণাবলীগুলি প্রমাণিত হয় আল্লাহর বিভিন্ন গুণ সিফাত যেগুলির প্রমাণ নবী করিম সাল্লামের বিভিন্ন হাদিসে রয়েছে গত সপ্তাহ থেকে বিষয়টি শুরু হয়েছে আজকে প্রথম ওই হাদিসগুলি বর্ণনা শুরু করেছেন শেখুল ইসলাম শেখ ফৌজান এই ভাষ্যকার তিনি বলছেন সবুত নজরুল ইলাহি দুনিয়া আলী কবিজাল মহান আল্লাহর অবতরণের প্রমাণ আল্লাহ নেমে আসেন এর প্রমাণ কোথায় নেমে আসেন এলাসামাই দুনিয়া প্রথম আকাশ যেটা নিকটবর্তী আকাশ প্রথম আকাশ যেটা দুনিয়ার পৃথিবীর সবচাইতে কাছের আকাশ সামাউদ দুনিয়া বা আসামাউদ দুনিয়া বলা হয় আল্লাহ রাবুল আলমের নেমে আসেন কিন্তু আল্লাহ নেমে আসাটা আল্লাহ নেমে আসার মতো কোনো কিছুর সাথে তুলনা নেই কোন সৃষ্টির সাথে তুলনা নেই না মানুষের সাথে না অন্য কোনো কিছুর সাথে বা কোন সৃষ্টির সাথে তুলনা রয়েছে তাই বলছেন আল্লাহ কবি আলিল্লাহ যেমনটা মহান আল্লাহর শানের জন্য উপযোগী হয় আল্লাহর নেমে আসা আল্লাহ নেমে আসার মতো অর্থাৎ যেমন আমরা ওপর থেকে নিচে নেমে আসলে ছিলেন আপনি পাঁচতলায় নামলেন নিচে তলায় তাহলে পাঁচতলা আপনার খালি এখন আপনি পাঁচতলাতে না ঠিক না আপনি যে জায়গায় পাঁচতলায় যে জায়গাটিতে ছিলেন যে জায়গাটিকে ফুল করেছিলেন সেই জায়গা শূন্য ঠিক না আমি আপনি এখানে বসে আছি যখন এখান থেকে আমার নিচে নেমে যাব তো এই জায়গাগুলি তখন খালি শূন্য এটা হচ্ছে সৃষ্টির নেমে আসা কিন্তু আল্লাহ রব্বুলের ক্ষেত্রে এই বিষয়গুলি কি প্রযোজ্য না মোটেই না আমরা যে কোনো জায়গায় থাকি আমাদেরকে কোনো কিছু ঘিরে আছে তাই না সাড়ে তিন হাতের মানুষ আপনাকে চেয়ারে ঘেরা আছে মানে চেয়ারের মধ্যে সীমিত তাই না এতটুকু জায়গার মধ্যে সীমিত আপনি আমি কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন প্রথম আকাশে আসেন তার মানে তার তার ওপরে হচ্ছে দ্বিতীয় আকাশ সেরকম না তাহলে তো আপনি সৃষ্টির সাথে তুলনা করলেন এই জন্য বলা হচ্ছে আল্লাহর জন্য যেটা উপযুক্ত হয় নবী করিম সাল্লাম নেমে আসার কথা বলেছেন সুতরাং নেমে আসা সত্য আল্লাহর নেমে আসা যদি বলি তো আমাদের মতো যে হয়ে যাবে এই ভয়ে আপনি নেমে আসাটাকে অস্বীকার করবেন তাহলে হাদিস অস্বীকার করলেন আয়াত অস্বীকার করলেন ওহি অস্বীকার করলেন সুতরাং আপনি ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে আপনার কোরআনে বা হাদিস দ্বারা যেগুলি প্রমাণ সেগুলি অস্বীকার করেন অস্বীকারীকে কি বলে জানা আছে অমান্যকারী অস্বীকারীকে কি বলে আপনাদের জানা আছে সে মমিন নয় নিশ্চয়ই তাই না যদি বিকৃতি ঘটান তো আপনি বিকৃতি ঘটে সাহাবারা বিকৃতি ঘটাননি অপব্যাখ্যা করেননি যে আল্লাহ নেমে আসেন আল্লাহর রহমত নেমে আসে আল্লাহর অর্ডার নেমে আসে এসব করেননি এই অধিকার আপনাকে কে দিল এগুলো এই জন্য বলছি যে এইভাবে কেউ অপব্যাখ্যা করেছে আল্লাহর নেমে আসার আর কেউ অস্বীকার করেছে যারা অস্বীকার করেছে কাফের আর যারা কুফুরি করেছে অন্যকারী আর যারা অপব্যাখ্যা করেছে যে না না আল্লাহ নামা নামা মানে আল্লাহ রহমত নামা আল্লাহর আদেশ নিষেধ নামা তারা গুমরা পথভ্রষ্ট তারা গুমরা পথভ্রষ্ট একটি এখানে মূল্যবান কথা যারা আকিদার বিশেষজ্ঞ আকিদার বিশেষজ্ঞ আকিদা সম্পর্কে এই বিষয়গুলি আল্লাহর নাম গোনাবলী তহিদুল আসমা সেফাত সম্পর্কে যারা অভিজ্ঞতা বলেছে যারাই আল্লাহ রবুল্লাহ সেফাত গুলিকে এগুলিকে অস্বীকার করেছে অথবা অপব্যাখ্যা করেছে তারা প্রথম সৃষ্টির সাথে তুলনা করে দিয়েছে যখন তুলনা তাদের মগজে ঢুকে গেছে তখন আপত্তিকর মনে হয়েছে যখন আপত্তিকর মনে হয়েছে তখন তাতে পালায়নের চেষ্টা করেছে এইভাবে গোমরা হয়েছে এই কথাটা যারা কিছুটা এই সম্পর্কে জ্ঞান রাখে তারা বুঝবে না হইলে একটু ভেঙে বুঝে দিতে হবে সহজে বুঝাই আমরা প্রথম খানে যারা কোরআন এবং হাদিসের অনসারী সহি আকিদার লোক তার আল্লাহ রব্বরে যা বলেছেন বিশ্বাস করি রসুল আসলাম যা বলেছেন তা বিশ্বাস করি তার ধরন জানি না তাতে বিকৃতিও ঘটায় না ধরনও জানি না অস্বীকার করি না ঠিক না কারোর সাথে তুলনা করি না কোনো কিছুর সাথে তুলনা করি না ঝামেলা মুক্ত কিন্তু ওদের সামনে যখন এই হাদিস আসলো উদাহরণস্বরূপ যে আল্লাহ নেমে আসেন ও আল্লাহ নেমে আসেন তাহলে তো আল্লাহ নেমে আসলে তো সৃষ্টির মতো হয়ে যায় তাহলে তুলনা করে দিল সৃষ্টির মতো হয়ে যায় মগজের তুলনা ঢেকে গেল সদৃশ্যতা পোষণ করলাম যে তাহলে আমরা নাম আমাদের নামাটা যেমন হয় ওপর থেকে নিচে নামলাম তার মানে আমাদের ওপরে কিছু আছে নিচে কিছু আছে ডানে বামে কিছু আছে হ্যাঁ এইরকম হয়ে যায় এটা তো মানা যাবে না যে আল্লাহকে কোনো কিছু ঘিরে আছে তারপর আল্লাহ আগের জায়গাটি শূন্য হয়ে গেল এটা তো মানা যাবে না প্রথম তুলনা করার পর তখন যখন মানা যাবে না তখন এর থেকে পলায়ন করলে এখন এর থেকে বাঁচার উপায়টা কি বাঁচার উপায় হয় অস্বীকার করা যে না আল্লাহ নামেন না আর না হলে অপব্যাখ্যা করা উইল করা বিকৃতি ঘটা অর্থে যে আল্লাহ নামেন আল্লাহ রহমত নামে বুঝতে পেরেছেন এবার এইভাবে গোমরা হয়েছে এই জন্য আসলে ওরাই কিন্তু মুসাববেহা প্রথম তুলনা করেছে আমরা কোনো কিছু শুরু থেকেই তুলনা করে নাই বিনা বেদুনে কি তসবিহীন ওলা তাতিলিন ওলা তাকিফিন না সাদৃশ্যতা পোষণ করা না ধরন নির্ণয় করা না তাবিল অবিকৃতি ঘটানো না তাতিল অস্বীকৃতি আমরা যা কোরআন হাদিসে আছে বিশ্বাস করি সাহাবাই কেরামদের তরিকাটা এরকম ছিল নবী যা বলে দিয়েছেন ইয়া রাসুল আল্লাহ এটা আবার কেমন হয় এটা তো এরকম হয়ে যায় এটা তাতে সৃষ্টির মতো হয়ে যায় আল্লাহ নেমে আসলেন মানে আগের জায়গায় কি হইল জিজ্ঞেস করেছেন সাহাবাদের তরিকা না তোমাদের মগজ এটা কেন ঢুকলো জাল্লা নেমে আসলেন তার মানে এখন আরো শূন্য নাকি তাহলে হ্যাঁ প্রথম আকাশে নেমে আসলেন তাহলে দ্বিতীয় আকাশ ওপরে নাকি এসব মগজে শয়তান ঢুকিয়ে দিয়েছে যখন তোলনা ঢুকিয়ে দিয়েছে আর তোলনা আল্লাহর জন্য কেমন হয়ে যাচ্ছে এটা তখন ওখান থেকে পালাতে গিয়ে অস্বীকার করেছে না হলে কি করেছে তাও এই অপব্যাখ্যা করেছে বা বিকৃতি ঘটিয়েছে এই কথাগুলি যদি মনে রাখতে পারেন তো এই রকম যেগুলি গুণ আল্লাহ রাবুরে আসবে আর যেগুলিতে তারা বিকৃতি ঘটে অবব্যাখ্যা করেছে অথবা যেগুলি অস্বীকার করেছে সবগুলি সহজে বুঝতে পারবে এখন হাদিসগুলি দেখা যাবে বলছেন এর অন্তর্ভুক্ত মানে আল্লাহ যে প্রথম আকাশে নেমে আসেন আল্লাহর জন্য যেমন নেমে আসাটা উপযুক্ত হয় সেই রকম কারো মত না যেমন আপনাদেরকে এর আগে আলোচনা শুনিয়েছি যে আল্লাহর চেহারা আছে আছে না নাই ওই ক্ষেত্রে ঠিক ওই রকমই আল্লাহর চেহারা আছে তাহলে চেহারা মানে চেহারা মানে তাতে কি থাকে কি কি থাকে হ্যাঁ তাতে গোফ থাকে তো দাড়ি থাকে তো চোখ থাকে চোখে পলক মারে তো এই থাকে তো সেই থাকে এই হয় সেই হয় এগুলি তার আগে তুলনা করে দিল সৃষ্টির সাথে তুলনা করার পরে না এটা তো চলে না এগুলো তখন ওটা থেকে পালায়নের চেষ্টা করলো পালায়ন করতে গিয়ে কি করলো তখন কেউ অস্বীকার করলো তাতিল নিষ্ক্রিয় করে দিল কেউ কি করলো তাউইল করলো অপব্যাখ্যা করলো যে আল্লাহর চেহারা আসলে নয় আল্লাহর চেহারা মানে হচ্ছে কি আল্লাহর সত্তা সত্তাকে বোঝানো হয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে এই আল্লাহ রব্বুল আলমে যে গোনাবলী রয়েছে এই গোনাবলীর অন্তর্ভুক্ত হচ্ছে এবং এখানে আল্লাহর প্রথম আকাশে নেমে আসার দলিল হচ্ছে মিসুল কৌলি সাল্লা যেমন নবী করিম সাল্লামের বাণী আমাদের প্রতিপালক প্রথম আকাশে নেমে আসেন বা নিকটবর্তী আকাশে নেমে আসেন প্রত্যেক রাতে প্রত্যেক রাতে শুধু সয়বরাতে নয় এটা বেদাতিদের কথা শৈবাল সম্পর্কে কি বয়ান করে তারা আবার ওরা অস্বীকার করে হ্যাঁ ওইদিকে দেখেন ওদের মধ্যে কত দ্বন্দ্ব আকিদার দ্বন্দ্ব কারণ ওরা এই এই গুণগুলির কি করে বিকৃতি ঘটায় বিকৃতি ঘটা অপব্যাখ্যা করে বলছেন না আল্লাহ নেমে আসবেন কেন আল্লাহর জন্য কোনো দিক নেই তাদের কাছে আল্লাহ আল্লাহ দিক থেকে মুক্ত তাদের কাছে আল্লাহ বলা যাবে না যে ওপর দিকে আছে সর্বত্র এই জন্য সর্বত্র গুমরাহি আসবে এক গুমরাহী অসংখ্য কুমরাহি কেটে নিয়ে এসছে আল্লাহ সর্বতরে বিরাজমান সর্বরাতে নেমে আসে এই জাল হাদিস বয়ান করে তারা হ্যাঁ নেমে আসে আর এইভাবে আল্লাহ ক্ষমা করেন ডাক দেন বয়ান করেন এগুলো হ্যাঁ, হ্যাঁ। বোখারি মুসলিম হাদিস রয়েছে প্রত্যেক রাতে নেমে আসে প্রত্যেক রাতে নেমে আসে বরাত বলে পনেরো সাবানের একটি রাত আছে এবং সেই রাতের একটি বৈশিষ্ট্য যে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন এটি ভ্রান্ত কথা প্রত্যেক রাতে নেমে আসে আর শয়ে বরাতের বিশেষ কোন ফজিলত আছে বিশেষ কিছু করণীয় আছে এগুলো তো সব জাল কথা প্রথম আকাশে আমাদের প্রতিপালক নেমে আসেন প্রত্যেক রাতে কুল্লাতে হেনা যখন রাতের শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে রাতকে মাগরেব থেকে নিয়ে ফজর পর্যন্ত তিন ভাগ করলে শেষ তৃতীয় অংশ যখন বাকি থাকে তখন আল্লাহ নেমে আসেন তাহলে আজকাল সন্ধ্যা পাঁচটা ধরেন মানে পাঁচটা পাঁচটা ধরেন পাঁচটাতে সূর্য ডুবছে পাঁচটা থেকে নিয়ে ফজর হচ্ছে হ্যাঁ, পনে পাঁচ পনে পাঁচটা তো পনে পাঁচ থেকে পনে পাঁচ বারো ঘন্টা তাই না বারো ঘন্টাকে যদি তিন ভাগ করেন তিন চারে বারো আট ঘন্টা বাদ দেন পাঁচটা থেকে আট পাঁচটা রাতে একটা ঠিক না রাত একটার পর থেকে ফজর আজান পর্যন্ত এই সময়টা রাতের মধ্যে সবচেয়ে উত্তম সময় ইবাদবন্দিগির তাহাজুদ পড়ার দোয়া করার দোয়া কবুল হওয়ার এটা সবচেয়ে ভালো সময় কারণ আল্লাহ রাবুল আলমের কাছাকাছি এবং আল্লাহ সেই সময় বারবার করে বান্দাকে ডাকেন যে চাও দেব কথাগুলি এখানে আসছে অতবার আল্লাহ বলেন প্রথম আকাশে অবতরণের পরে মাইয়াদি কে আমাকে ডাকবে বা আমার কাছে দোয়া করবে তার ডাকে সাড়া দেব বা তার দোয়া কবুল করব। দোয়া করো দোয়া কবুল করব। কে আছো ওঠো কে আমার কাছে চাইবে যাচ্ছা করবে তাকে আমি দেব চাও তোমরা মাইয়াস্তা ফেরুনি ফাগ ফেরালা কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে মার্জনা কামনা করবে তাকে আমি ক্ষমা করব তোমরা ক্ষমা চাও মোত্তাফাকুন আলী বখারি মুসলিম হাদিস এই হাদিস থেকে কয়েকটি গুণ সম্পর্কে সেফাত সম্পর্কে আল্লাহর জানা যায় এতে প্রথম যে বিষয়টি জানা যায় যেটা এখানে অধ্যায় সেটা হচ্ছে কি যে আল্লাহ রবুল আলমিনের অবতরণ আল্লাহ নেমে আসেন কোথায় নেমে আসেন প্রথম আকাশে নেমে আসেন আল্লাহ রবুল্লা আলমিন এই গুণটি আল্লাহর কর্মগত গুণ সেফাতে ফেলিয়া আল্লাহর কর্মগত গুণ যারা ধারাবাহিক শুনছেন তারা জানেন কর্মগত গুণ যখন বললাম তাহলে বোঝা হয় আল্লাহর আর এক ধরনের গুণ আছে সেটা হচ্ছে সত্তাগত গুণ সেফাতে জাতিয়া আল্লাহর জাতের সাথে সত্তার সাথে সম্পর্কিত গুণ আর এটা হচ্ছে আল্লাহর কাজের সাথে সম্পর্কিত গুণ আল্লাহ নেমে আসেন এটা কার কাজ আল্লাহর কাজ আল্লাহর কাজ আল্লাহ স্বাধীনভাবে যেভাবে চান যখন চান আল্লাহ তা করেন এটি হচ্ছে আল্লাহর একটি কাজ সুতরাং এটা হচ্ছে আল্লাহর কর্মগত গুণ এই হাদিস দ্বারা আরো বোঝা যায় দ্বিতীয় গুণ সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে হ্যাঁ এবং সুউচ্চে সর্বত্র বিরাজমান না ওপরে হলু কোন সৃষ্টি আকাশের উপরে যেতে পারে না ঠিক না আর নেমে আসেন তারপরে তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন হ্যাঁ ওপর থেকে নিচে নেমে আসেন তাই না ওপর থেকে নিচে আসেন আল্লাহ আল্লাহর মতো নিচে মানে প্রথম প্রথম আসতে পারে তো আল্লাহ রবুল্লা আলমিনের উচ্চ হওয়া সুমহান হওয়া এটা এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ রব সৃষ্টির মাঝে একাকার হয়ে নয় বরং আল্লাহ রবুল আলমিন আমাদের সৃষ্টি যা পৃথিবীর ওপরে নজুল কারণ নেমে আসাটা কোন দিক থেকে হয় দিক থেকে হয় সবসময় মনে রাখবেন যে আল্লাহ প্রথম আকাশে আসলেন মানে কখনো যেন আমাদের ব্রেন এটা না ঢুকে যে তাহলে তো ওপর থেকে নেমে গেছে না মানে অপর খালি না এইরকমটা নাই আল্লাহর নেমে আসা ধরনই জানা নেয় আরেকটা দিক ওইটা তো তকিস ধরন কেসিয়াত আল্লাহ কেমন ভাবে নেমে আসেন জানি না হ্যাঁ আল্লাহ নেমে আসছেন তো তার নেমে আসেন তো ওপর কি শূন্য যদি এরকম বলেন তো আপনার মগজে তাহলে তুলনা ঢুকেছে হ্যাঁ আপনি কোনো কিছুর সাথে তুলনা করতে যাচ্ছেন মানে এটা তো আমার আপনার ক্ষেত্রে সৃষ্টির ক্ষেত্রে হয় যে ওপরে ছিল নাম হলো তো ওপরে খালি হইল আল্লাহর ক্ষেত্রে এইসব কথা ধারণা করাও যাবে না আর কোনো কিছু তুলনাও করা যাবে না আর এ ধরনের নির্ণয় করা যাবে আপনি কিছু বুঝতে পারছেন না এর বেশি সেই জন্য আপনি অস্বীকার করবেন চলবে নাকি অস্বীকার করলেন দলিল অস্বীকার করার জন্য অস্বীকার করলেন আপনি আপনি বুঝতে পারছেন না সেই জন্য এর অপব্যাখ্যা করবেন নাকি না মোটেই না অপব্যাখ্যা করে এই অধিকার কে দিল যে আপনাকে এই ব্যাখ্যা করবেন আপনি আল্লাহ নামে আল্লাহ রহমত নামে আল্লাহ আপন জায়গাতে আল্লাহ আপন জায়গাতে আপনার বলছেন যে আল্লাহর কোনো দিক নেই আবার ওদেরই আকিদা হচ্ছে আল্লাহর কোনো দিক নেই তৃতীয় যে বিষয়টি সেই বিষয়টি হচ্ছে যে এই হাদিসে খণ্ডন রয়েছে ওই সব লোকের যারা এই হাদিসের অপব্যাখ্যা করে কি অপব্যাখ্যা করে বেয়ান্না মানাহু এই হাদিসের অর্থ হচ্ছে নজুল ও রাহমাতেহি আও আমরেহি ইয়ানজেল রব্বনা মানে ইয়ানজল রাহমত না আমাদের রবে রহমত নেমে আসে আল্লাহ নামেন একটা অর্থ ওদের গুমরাদের আর একটা গুমরাদের অর্থ যে আল্লাহর আদেশ নেমে আসে মানে আল্লাহর আদেশগুলি হ্যাঁ আরো সে আজিম থেকে নেমে আসলো প্রথম আকাশে হ্যাঁ প্রথম আকাশে নেমে আসলো আর আল্লাহর সৃষ্টির ক্ষেত্রে জমিনে নামে না আল্লাহর আদেশ আল্লাহ রবুল কোন এই আদেশ অমুক জায়গায় এই হোক অমুক জায়গায় এই হোক অমুকের এই হোক অমুকের ভালো হোক অমুকের মন্দ হোক আল্লাহ তো সবসময় আদেশ তো নামতে আছে সবসময় নামতে আছে তো প্রথম আকাশে নেমে আসলে মানে কি কি করে খণ্ডন হচ্ছে এই হাদিসে যে যারা অর্থ করেছে অপব্যাখ্যা করে যে আল্লাহ রহমত নামে বা আল্লাহর আদেশ নিষেধ নামে কারণ আসল হচ্ছে যে রব নেমে আসেন এনজেল রব না রব নেমে আসেন তাই না আর তারপরে যদি রবকে বলে যে রবের রহমত নেমে আসে বা রবের আদেশ নেমে আসে তর্জমাটা ওইভাবে ধরেন অপব্যাখ্যাকারীদের তারপরে ফায়াকুল তিনি বলেন কে বলেন যে নেমে আসে সে বলেন আপনি ওইভাবে অর্থ করেন আপনি যখন বললেন যে না আল্লাহ নামে না কি নামে রহমত নামে আদেশ নামে তো যে নামে ফায়াকুল সে অতপর বলে না অতপর বলে তাহলে কি রহমত বলার জিনিস রহমত বলে আল্লাহ রহমত বলে তারপর আল্লাহ রহমত বলে আল্লাহ রহমত বলে বা আল্লাহর আদেশ বলে আল্লাহর আদেশ বলেন আল্লাহ বলেন হ্যাঁ আল্লাহ বলেন তো যখন আপনি ওখানে রহমত আপনি উজ্জ মানবেন নিজের পক্ষ থেকে অথচ এর প্রমাণ আপনার কাছে নবী সাল্লাম থেকে নেই চার খলিফা থেকে নেই সাহাবাই কেরাম থেকে নেই তাহলে কি আপনি বলবেন যে এই আল্লাহ রহমতে কথা বলে আল্লাহর আদেশে কথা বলে তাই বলছেন ফাহালিও কালো এটা কি বোধগম্য জিনিস বা এটা কি যুক্তিসঙ্গত জিনিস আন্তাকুলা যে এইভাবে বলবেন যে রহমত আমরো হাজ আল মাকাল যে আল্লাহর রহমত বা আল্লাহর আদেশ এই কথাটি বলছে বলে আল্লাহ রহমত বলছে কি আমার কাছে দোয়া করবে না আল্লাহ বলছেন আল্লাহ বলছেন চার নম্বর যে বিষয়টি ইহাদিস দ্বারা প্রমাণিত সেটা হচ্ছে আল্লাহ কথা বলেন কি করেন আল্লাহ কথা বলেন এমন গোমরা আছে না না না আল্লাহ কথা বলেন না ওতেও নাকি ওদের তুলন নজরে আসে আশারিরা অস্বীকার করে না মাতরিদের এটা অস্বীকার করে না ওরা সাতটা সেফাত এগুলো গুণ মানে কিন্তু এমন এমন ফিরকে জন্মেছে মুসলিম জাতির মধ্যে যারা বলছে আল্লাহ কথা বলেন না আল্লাহ বাবা আল্লাহ কথা বলেন আল্লাহ কথা বলেন না আল্লাহ কথা সৃষ্টি করেন এই মোতাজিল্লা বলছে আল্লাহ কথা সৃষ্টি করেন তো এখানে ফায়াকুল আল্লাহ বলেন আসলে না ফায়াকুল তাহলে বোঝা গেল যে তাই বলছেন অফিল হাদিস এসবাতুল কালাম ইল্লাহ তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহর বাণী রয়েছে আল্লাহ কথা বলেন পাঁচ নম্বর যে বিষয়টি প্রমাণিত এহাদিস হাদিস দ্বারা সেটা হচ্ছে আল্লাহ দেন আল্লাহ কবুল করেন আল্লাহ ক্ষমা করেন এগুনগুলি পাওয়া গেল না কি আমার কাছে চাইবে আমি তাকে দেব তাহলে দেওয়াটা আল্লাহর গুণ ক্ষমা করাটা আল্লাহর গুণ দোয়া কবুল করাটা আল্লাহর গুণ এগুলো হাদিস দ্বারা জানতে পারলাম এগুলো হচ্ছে কি আল্লাহর কর্মগত গুণ আল্লাহর সেফাত কি সেফাত সেফাতে সেফাত আফ আলিন বলছেন ফজান এগুলি হচ্ছে আল্লাহর সেফাতে ফেলে কর্মগত গুণ যে আল্লাহ কাজগুলি করেন আল্লাহ দেন আল্লাহ কবুল করেন আল্লাহ ক্ষমা করেন আরেকটি বিষয়ের প্রমাণ হাদিস থেকে তা হচ্ছে যে মহান আল্লাহ খুশি হন আর হাসেন আল্লাহর হাসা আল্লাহ খুশি হওয়া খুশি হওয়া হাসি হতে পার্থক্য নেই হাসি চেহারাতে প্রকাশ পায় হাসি যে শব্দটি কিন্তু খুশি প্রকাশ পায় না ভিতর আপনার খুব আনন্দিত আনন্দিত হ্যাঁ ভিতর থেকে আনন্দিত জি এটাকে বলা হয় ভিতরের অবস্থাটাকে বলা হয় আল ফারাহ সুরুর জি আনন্দ বা খুশি হওয়া আর হাসা হাসাটা মধ্যম যেটা হাসি সেটাকে হাসা জেহেক বলা হয় একটা হচ্ছে মুচকি হাসা যেটা হালকা আর তারপরে হচ্ছে জেহেক হাসা আর তারপরে অট্ট হাসি যেটা কাহ কাহ হা হা হা করে হাসা যেটা সেটা অভদ্রদের হাসা বোঝা গেছে অভদ্রদের হাসা হচ্ছে হাসলে হা হা হা এই হাসাটা অপছন্দনীয় নবী করিম জীবনেও অট্ট হাসি হাসেননি সব অধিকাংশ সময় মুচকি হাসি আসতেন চেহারা সবসময় মুচকি থাকতো বা মানুষের সাথে এজন্য হাদিস আছে যে তাবাসম কাফি ওয়াজে আখি কালাকা সাদাকা তোমার কোন মুসলিম ভাইয়ের সাথে দেখা হলে মুচকি হাসি দেওয়া হচ্ছে সাদকা মুচকি হাসি দিয়ে কথা বলা হচ্ছে বা সালাম দোয়া করা দেখা সাক্ষাৎ সামনাসামনি পড়লে মুচকি হাসি এটা হচ্ছে সাদকার নাকি বিনা পয়সাতে সাদকা জি হাসির কথা বলা হয়নি দেহে হাসতে হবে কারোর সাথে দেখা হলে হাসতে হবে মধ্যমটাও বলা হয়নি আর অট্ট হাসি তো কোথাও বলা হয়নি কারণ সেটা অপছন্দনীয় জি অধিকাংশ মানুষ পরবাই করে না ওদের হাসি হচ্ছে ওই নাম্বার ওয়ান হাসি হ্যাঁ নাম্বার ওয়ান হাসি কি এক অট্ট হাসি জি যে হাসি আসলে মানুষের ইমানকে দুর্বল করে দেয় আর দুনিয়াতে মাতিয়ে তুলে আখেরাত থেকে উদাসীন গাফেল করে দেয় অন্তরকে শক্ত করে দেয় জি এই হাসি অপছন্দের ভালো না অন্তর মরে যায় বড় মধ্যম হাসি সম্পর্কে রয়েছে যে বেশি হাসলা তুক বেশি হাসিও না বেশি হাসলে ফাইন না তমিতুল কাল তাতে মানুষের হৃদয় মরে যায় কারণ যারা বেশি হাসা হাসি করে গল্প আর হাসি গল্প আর হাসি ওদের জিকির আজকার সারাদিন নেই তবা ইস্তিফার সারা জিকির নেই সারাদিন নেই ঠিক কিচ্ছু নেই তাদের হাসি আর গল্প গল্প আর হাসি ওই যে হচ্ছে পুঁজি সারাদিনের যে বেতবাতে আল্লাহ সর্বাধিক আনন্দিত হন বা সর্বাধিক খুশি হন আসাদ্দ ফারাহান বেতবাতে আবদেহি তার বান্দার তবাতে কোন বান্দা কোন মানুষ যদি ভুল করে সংশোধন করে আল্লাহর দিকে ফিরে আসে অন্তর থেকে তবা করে এবং তবার যে শর্ত রয়েছে তিনটি যদি আল্লাহর হক হয় চারটি যদি মানুষের হক হয় হ্যাঁ কি শর্ত তবার কে বলতে পারে সংক্ষেপে হ্যাঁ এক নম্বর হচ্ছে গুণা বন্ধ করা জি প্রতিজ্ঞা যে আগামী তার যেন আমার দ্বারা না হয় হবে না আমার দ্বারা হ্যাঁ লজ্জিত অনতপ্ত অনশোচনা জি বড়ই খারাপ কাজ করেছি অপরাধ করেছি এই তিনটি যে কোনো গোনা থেকে মুক্ত হওয়ার উপায় আপনি ফজর নামাজ যাচ্ছিলেন না এটা বন্ধ করেন আজকে থেকে ফজর নামাজ যাওয়া শুরু করেন তাহলে আপনার তো বাস আস্তাক ফুল্লা বললে হবে না ভোরে ওই যে ডেইলি নামাজ পড়তে মসজিদে যান না আস্তাক ফরুল্লা আস্তাক ফরুল্লা আস্তাক ফেরুল্লাহ হয়ে গেল কোনো তোবা নাই মৃত্যু করেন এই তোবা গোনা বন্ধ করেন আজকে থেকে জামাত ধরেন নামাজ পড়েন মসজিদে দুই নম্বর হচ্ছে আগামীতে প্রতিজ্ঞা করেন শুধু আজকে পড়লাম না ভাই রমজানে শুধু ধরলাম আর এই সময় না সারা জীবন প্রতিজ্ঞা করলাম কখন আর নামাজ ছাড়বো না জামাত ছাড়বো না ইত্যাদি তিন নম্বর হচ্ছে অতীতে এত যে আপনার ঘাটতি হয়েছে আর এত গোনা হয়েছে এত ঘাটতি হয়েছে নাকি আবার গোনা হয়েছে এর ওপর অনতপ্ত লজ্জিত হওয়া যে আপনি খুব লজ্জিত মানুষ আর বান্দার হক হইলে চার নম্বর শর্ত হচ্ছে যে পরিশোধ করা পরিশোধ করা পেমেন্ট করা টাকা পয়সা কারো মেরে খেয়ে আছেন আপনি শুধু আস্তা গোল্লা পড়লে হবে না সারা চব্বিশ ঘন্টা যদি আস্তা গোল্লা পড়ে তবু কবুল হবে সারা জীবন যদি আস্তা গোল্লা পড়েন আর কারো দশ টাকা মেরে খেয়েছেন কোনোদিন কবুল হবে না কি করতে হবে দিয়ে আসেন ওকে ওর ঠিকানা খোঁজ করেন দিয়ে আসেন না দিতে পারবেন না খোঁজ পাচ্ছেন এই ক্ষেত্রে আপনার অবহেলা হয়েছে কিনা এটা একটা দেখার বিষয় অবহেলা করেছেন আপনি নিশ্চয়ই যখন টাকা নিয়েছেন তার অ্যাড্রেস রাখা উচিত ছিল তার ঠিকানা তার অ্যাকাউন্ট নম্বর রাখা উচিত ছিল আপনার এর জন্য আর একটাও বলা এটা কেন এটা ত্রুটি হয়নি আপনার জি এই জন্য অনেক তবা আর এক তবার হ্যাঁ, দাবি করে আপনি তবা করে যদি আবার তবাতে ত্রুটি থাকে বা একটা ভালো কাজ করতে গিয়ে যদি ত্রুটি থাকে তো এক তবা আর এক তবাকে হ্যাঁ, চাই যে আর এক তবা দরকার এক গোনাতে কয়েক গোনা হয় যাই হোক এই ছিল তবা শর্ত তবা মানে পীরের কাছে গিয়ে তবা পড়া নয় তবা মানে শুধু মুখে আস্তাক ফুল্লা পড়া নয় তবা হচ্ছে অন্তরের তবা অন্তর ফিরে যাওয়া তবা মানে ফিরে যাওয়া আল্লাহর দিকে কথা কাজ ফিরে যাওয়া আখলাখ চরিত্র ফিরে যাওয়া আমল ফিরে যাওয়া মন্দ থেকে ভালোর দিকে বান্দা যখন তবা করে তাতে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় কার চাইতে বেশি খুশি হন আসাদ্য ফারাহান মিন আহাদেকুম ওই ব্যক্তির চাইতেও বেশি খুশি হন যেই ব্যক্তির খুশির শেষ থাকে না যে মরে যাচ্ছিল মরতে মরতে বেঁচেছে তার কত খুশি মরণের কাছে গিয়ে যদি বেঁচে ফিরে আসে তাহলে তার খুশি কত হইতে পারে চিন্তা করো এই লোকটি ঠিক ওই রকম অবস্থা তার ঘটনা কি ছিল হাদিসকে এখানে ইমাম রহমতুল্লাহ কিতাব বাড়াবেন না বলে সংক্ষেপ করে দিয়েছেন বেরাহেলাতেহি তার বাহন সওয়ারিটা উঁটটা পাওয়ার পরে যে খুশি হয় ওই বান্দা হয়েছিল কি মরুভূমিতে এক জায়গায় ক্লান্ত হয়েছে ওঁটটাকে বেঁধে দিয়েছে বেঁধে দেওয়ার পরে সে গাছের তলায় ঘুমিয়ে গেছে ঘুমের অবস্থায় ওট রশি ছিঁড়ে হোক আর যেভাবে হোক কোথায় যে পালিয়ে গেছে কোনো খোঁজ খবর মানে খোঁজ খবর নেই এখন এই মরমিতে বিশাল মরমিতে কোন দিকে যাওয়ার উপায় নেই যেদিকে যাবে মরবে মরণ নিশ্চিত চারিদিকে মরুভূমি বালি আর বালি যাবে কোথায় এখনো যদি আলহাসা পার করে আর সালোয়া পার করে আপনি ওই দিকে চলে যান রবুল খালি যেটি এমটি কোয়ার্টার সৌদি আরবের এক চতুর্থ অংশ রব মানে এক চতুর্থ অংশ আল খালি মানে শূন্য এক চতুর্থ অংশ শূন্য সৌদ মরুভূমি বালি আর বালি বালিতে উঁট অনেক সময় যখন ঝড় হয় তখন বালিতে ডুবে থেকে যায় গাড়ি ঢেকে থেকে যায় অনেক গাড়ি পরে পাওয়া গেছে গাড়ি মানুষ সহ মারা গেছে ঢুকে থেকে গেছে তো ওই সব এলাকায় যদি কেউ পড়ে যায় এখনো চোদ্দশো বছর পরেও নবিশ্বাসের জমানায় তো সব এলাকা প্রায় এরকমই ছিল তো কি অবস্থা হতে পারে বাহন হারিয়ে গেছে এদিকে যেতে পারবো ওইদিকে কোনো দিকে যাওয়ার উপরে যেখান থেকে আসছি ওইদিকে ফিরে যেতে পারবো না আর যেদিকে যাচ্ছিলাম ওখানেও যেতে পারবো না তাহলে কি মরণ নিশ্চিত মরণ নিশ্চিত বলছে যখন মরেই যাব তো এই গাছের তলে ঘুমিয়ে পড়ি আবার ঘুমিয়ে গেছে ঘুমিয়ে যাওয়ার পর আবার ঘুম ভাঙছে ঘুম ভাঙছে তার আগে একটি কথা বলি ও এমনকি ওর খাবার পানি যা ছিল ওটার পিঠেই ছিল মা হতো আমও অসারাবো ওই উঠের পিঠে বাহনের পিঠে কি ছিল তার খাদ্যের ব্যবস্থা যা কিছু নিয়ে এসেছিল সে পাথেও তা ছিল আর পানিও ছিল মশকও ছিল পানির মশক আগে মানুষ মশক নি চামড়া মশক নি পানি বহন করে নিয়ে যেত কিছুক্ষণ পরে ঘুম ভাঙছে ও নিরাশ হয়ে যায় মরেই যাবো তো একটু ঘুম এখানেই থাকে আর যাবো কোথায় ঘুম ভাঙছে দেখছে যে তার মাথার কাছে ওট দাঁড়িয়ে আছে আর ওটের পিঠে তার খাবারও আছে পানিও আছে ওই সময় সে কত খুশি হবে ওই সময় সে কত খুশি হবে জি চিন্তা করেন আপনি আল্লাহ রবুল্লা আলম ওর চাইতে বেশি খুশি হন এই লোক খুশির চোটে খুশিতে মানুষের হোঁস থাকে না যেমন মানুষের সীমাহীন শোক হলে হুঁশ হারিয়ে ফেলে তাই না ভুল কথা বলে উল্টো পাল্টা কথা বলে বলে না হ্যাঁ, ঠিক ওই রকমই সীমাহীন খুশি হলে মানুষ কি বলে দিশে হারা হয়ে যায় আত্মহারা হয়ে কি থেকে কি বলে ফেলে এই লোক হঠাৎ করে ওঠ পেয়ে আর জানটা বাঁচলো খুশিতে কি বলেছে আল্লাহ আন্তা আবদি ওয়ানা রব্বকা হে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব আসলে বলতে চেয়েছিল ওর নিয়তে ভিতরে কিন্তু ওইটা নাই ভিতরে কি আছে আল্লাহ আন্তা রব্বি হে আল্লাহ তুমি আমার রব যে ফিরিয়ে দিয়েছে ওয়ান আব্দুক আমি তোমার অসহায় বান্দা মরছিলাম আল্লাহ তুমি রব আমার কাছে আমার বাহন পৌঁছে দিয়েছো আমার খাবার পৌঁছে দিয়েছো আমার পানি পৌঁছে দিয়েছো উঠটা যদি ফিরে আসতো পানি না থাকতো তাও মরতো খাবার না তো তাও মরত সফর কয়েক ঘন্টা সফর না একদিন দুদিনের সফর না যে আবার ফিরে চলে এক দুই দিনে এক দুই সপ্তাহ যদি ওইখানে পড়ে থাকতে হয় কোনো খাবার দাবার না পায় তো না খেয়ে মরবে না আর পানি তো একটা দিন পানি না পেলে মরে যাবে মরুভূমিতে বলছেন যে প্রচন্ড আনন্দের কারণে সে কি করেছে ভুল বলে ফেলেছে ওর নিয়ত করে ভুল বলেছে না মনে ছিল আমি ঠিকই বলছি ওর নিয়ত ভিতরে কি ছিল আমি তো ঠিকই বলছি আন্তা রব্বি বলতে আল্লাহ আন্তা রব্বি ওয়ান আব্দকা বলছি কিন্তু মুখ দিয়ে খুশির চোটে কি বেরিয়েছে কিছু বুঝতেই পারেনি এটা হয়েছে এই ঘটনা কি হ্যাঁ এই হকানি ভণ্ডরা হকানি ভণ্ড হকানি ভণ্ডরা কি বলছে এটাকে দলিল পেশ করেছে কুম্বে এই জিনিস যে আমাদের পীরেরা কুম্বে ইজনি বলেছে এই এই তরিকাতে কুম্বে ইজনি ওই মৃতকে জীবিত করেছে কি বলে কুম্বে ইজনি আমার হুকুমে দাঁড়াও ওই পাগল পীর বলছে আর ওই নাতি মরে যাওয়ার পরে কি হয়ে গেল জিন্দা হয়ে গেল বলছে এটা কুফুরি হবে না আমাদের কারণ এটা ওই রকম করে বলা হয়েছে এই যে কুম্বে ইজনি বলেছিল ও কি বেহুস অবস্থায় বলেছিল না হুঁশ থাকা অবস্থায় তার আগে লিখছে যে আল্লাহর হুঁশ নেবা তারপরে লিখছে আল্লাহর হুঁশ নেই যে একটা নাতি তাও নিয়ে নিছে আল্লাহর হুঁশ দিছে নেই আল্লাহর আক্কেল নেই যে আল্লাহ একটা নাতি যে বুড়োকে খাওয়াচ্ছিল বুড়ো দাদাকে তাই ওকে নিয়ে নিছে তাই এটা কি ওই বেহুস অবস্থায় বলছিল নাকি তাহলে বোঝা যাচ্ছে যে সজ্ঞানে বলছে সব কুফুরি কথা তাই না আল্লাহর হুস নেই কথা কুফুরি তারপর কুম ইদিন আমার হুকুমে দাঁড়া কুম ইদিনের আল্লাহর হুকুমে না ইসা আলি সালাম তো বলছে আল্লাহর হুকুমে আর বলছে যে আমার হুকুমে দাঁড়াও তুমি জিন্দা হও স্পষ্ট কুফুরি জি আর এটাকে কিসের সাথে তুলনা করলো এই লোকটা যে হোসারা অবস্থায় আনন্দের চোটে মনে আছে যে আমি আন্তার আনার আল্লাহ আন্তার রব্বি বলছি কিন্তু জবান তার উল্টো বলছে ওর খেয়াল নেই যে আমি কি বলছি কিন্তু আল্লাহ তো শুনেছে যে আমাকে আবদ বলে দিল আল্লাহ আন্তা আবদি বলে দিল বোঝা গেছে কিনা এইখানে ধোকা দিয়েছে জনগণকে তাদের মুড়ি দানকে ওরা তো বুঝে যে কথা তো ঠিক হাদিস দলিলে পেশ করেছে কিন্তু কিভাবে কানাকে হাইকোর্ট দেখিয়ে জাহান নামের রাস্তায় নিয়ে যাচ্ছে কোথাকার কথা কোথায় ভিড়িয়ে দিয়ে কমবে ইজনি আল্লাহর হোসনে আক্কেল্লাই সবকে জায়জ করে দিল মুত্তাফাকুন আলী হাদিস বোখারি মুসলিমের জি আল হাদিস মানে আপমেরিল হাদিস তুমি হাদিসটাকে পূর্ণ করে নাও যখন কোন হাদিসকে সংক্ষেপ করতে চান পুরো বয়ান না করতে চান তখন অলমারা মহাদিসেনরা বা ফোকাহারা বা লেখকরা কি বলেন আল হাদিসা মানে আকমেলিল হাদিসা বাকি হাদিসটা তুমি পূরণ করে নাও হে পাঠক হে লেখক অথবা হে ভাষ্যকর জি বখারি মুসলিমের হাদিস এই হাদিসটা কি প্রমাণিত হইল যে আল্লাহ আসাধ্য ফরহাদ অত্যন্ত আনন্দিত হন তাহলে আল্লাহর আনন্দিত হওয়া বা খুশি হওয়া প্রমাণিত হইল দ্বিতীয় হাদিসটা দেখেন হাসা সম্পর্কে কারণ দুটো বিষয় এখানে বর্ণিত হয়েছে সেটা বোখারি মুসলিম হাদিস বলছেন আল্লাহ দুইজন মানুষকে দেখে হাসবেন কখন কিয়ামতের দিনে কিয়ামতের দিনে বিচার দিবসে হাসরের মাঠে আল্লাহ দুইজন লোকের দিকে তাকাবেন আর আসবেন দুইজনেই জান্নাতে একসাথে যাচ্ছে কেন হাসবেন পরের অংশটা পড়লে বুঝতে পারবেন ইয়াকতল আহাদহমাল আখার একজন আর একজনকে খুন করেছে একজন অপরজনকে খুন করেছে তো এই খুনি যখন তো জাহান নামে যাওয়া চাই জাহান নামে না গিয়ে ও জান্নাতে যাচ্ছে আর যে খুন হয়েছে সেও জান্নাতে যাচ্ছে দুজনই জান্নাতে যাচ্ছে মায়াদ খোল জাননা উভয়ে জান্নাতে যাচ্ছে আল্লাহ তখন দেখে জান্নাতের গেটে যে এই খুনি কাতেল আর মখতুল যাকে খুন করে দুজনে জান্নাতে যাচ্ছে একসাথে আল্লাহ এই দুইজনের দিকে দেখে হাসর মাঠে কি করবেন হাসবেন কেন খনি জান্নাতে যাচ্ছে খনি জেহাদের ময়দানে কাফেরদের পক্ষ থেকে এসছিল যে কাতেল হত্যাকারী আর যিনি নিহত হয়েছেন তিনি মুসলিমদের পক্ষ থেকে নবী সাল্লামের সাহাবাইকে রাম্বা তারপরে যেসব জেহাদ হয়েছে তাতে তিনি জেহাদে এসছিলেন তারপরে এই মুসলিম এই কাফের হাতে শহীদ হয়েছিল তারপরে কাফের পরে কি করেছিল ইসলাম গ্রহণ করেছে লাহ পড়ে নিয়েছে মোহাম্মদ রসুল্লাহ পড়ে নিয়েছে সে নেকামল করেছে জান্নাতে যাবে না যাবে না জান্নাতে দুইজনই জান্নাতে যাচ্ছে যাবে না যাবে না দুজন হাত ধরে জান্নাতে যাচ্ছে দুজনের পাশাপাশি জান্নাতে যাচ্ছে আল্লাহ দুজনের দিকে তাকান আর হাসেন যে দেখো দেখো এ খুন করেছে কে আর দুজন একসাথে জান্নাতে যাচ্ছে আল্লাহকে অবিচার করলেন নাকি সে চেষ্টা করেছে যে আমি সংশোধন করবো আল্লাহর কাছে ক্ষমার দরজা খোলা আছে যতই বড় অপরাধ করুক খুন করার চাইতে বড় অপরাধ হচ্ছে শিরিক করা শিরিক কুফুরি করার পরেও তো আল্লাহ বলছেন যে এখনো যদি তবা করো তাহলে কি করব মাফ করে দেব কাফের মুশ্রেক আবার খুন করছে সব মাফ করেছে নবী করিম মেলা সাহাব এরকম ছিল যারা লেটে বিলম্বে ইসলাম গ্রহণ করেছে খালিদিন বলি সাইফুল আল্লাহর তরবারি তার দ্বারা ইসলামের যে কত খেদমত হয়েছে কিন্তু প্রথম যুগে অনেক সাহাবাইকে রাম শহীদ হওয়ার কারণ হচ্ছে খালিদ নলিদ ওদের যুদ্ধে তিনি প্রধান সেনাপতি আবু সুফিয়ান আবু সুফিয়ান এতে নেতৃত্ব দিচ্ছিলেন এই ওহদের যুদ্ধে কাফেদের পক্ষ থেকে সত্তর জন শহীদ হলেন আবু সুফিয়ান আর খালেদের কারণে আর তারাই তার কিছুদিন পরে দুইজনে মুসলমান হয়ে গেলেন আর তাদের অনেক খেদমত ইসলামের রয়েছে পারস্য বিজয় বলেন সে যুগের সবচেয়ে বড় শক্তি আর রোম সাম্রাজ্য বলেন খালেদ বিন অলিদের অবদান রয়েছে আল্লাহ রবুল্লা আলমিনের রহমতের পরে এবং আল্লাহ রবুল্লা আলমের ইচ্ছার পরে তাকে দিয়ে আল্লাহ বড় খেদমত নিয়েছেন তো এই হচ্ছে হাদিস আমরা যে বিষয়টি এখানে দেখাবো আকিদা সেটা হচ্ছে আল্লাহ হাস আল্লাহ হাসবেন বলছেন যে প্রথম হাদিসটিতে লেখক ইকতাসার আল্লাহ মেনু সংক্ষিপ্ত করেছেন যেই জায়গাটুকু এখানে প্রয়োজন যে লাল্লাহ আসাদ্য ফারাহান বে তওবাতে আবদেহী তার বান্দার তওবাতে আল্লাহ চরম খুশি হন খুশি আলা মায়ালি যেমনটা আল্লাহর জন্য উপযোগী হয় দেখেন আল্লাহর খুশি হওয়া আল্লাহর মতো সৃষ্টির মতো না আমরা খুশি হইলে আমাদের অবস্থাটা অন্যরকম হয় শোকের অবস্থা অন্যরকম হয় মনটা ভারী থাকলে অন্যরকম হয় হ্যাঁ চিন্তিত থাকলে চেহারা অন্যরকম হয়ে যায় খুশি হইলে অন্যরকম হয়ে যায় শুধু চেহারা না গোটা বডিটা অন্যরকম হয় হয় না হয় না মানুষ যখন খুব রাগান্বিত হয় একবার হালকা হয়ে যায় অনেকে থর করে কাঁপে কেন লাফায় হালকা হয়ে যায় আল্লাহ রাগান্বিত হন কিন্তু সৃষ্টির রাগের সাথে কোন তুলনায় আল্লাহ রব আলম ওই রকমই আল্লাহ খুশি হন আল্লাহ হাসেন কিন্তু আল্লাহ রব হাসা অথবা আল্লাহর আনন্দিত হওয়া আল্লাহর মত যেমন আল্লাহর জন্য আল্লাহ রব আলমিনের হাসা বলছেন যে ওয়াহুয়া সেফাত কামালিন আল্লাহর হাসা হচ্ছে পূর্ণতার গুণ পক্ষান্তরে আমাদের হাসাটা আমাদের দুর্বলতার গুণ খুশি হইতে গিয়ে খুশি হইলে আমরা অনেক সময় স্বজন প্রীতি করে ফেলি বুঝছেন কথা আমার আপনার উপর খুশি হ্যাঁ আপনি যেটা পাবেন না সেটাও দিয়ে দিলাম আর যখন রাগ করে যেটা পাবে সেটাও দিলাম না করি না আমরা সজন প্রীতি বুঝছেন তো একে ভালোবাসে আমার সুতরাং এর ভুল ভুলই ধরা পড়ে না যার উপর আপনি খুশি ওর ভুলই নজরে আসে না ওর ভুলই নজরে আসে না অতি ভক্তিতে হচ্ছে না কিন্তু আল্লাহ রে তাই হয় নাকি না জি সৃষ্টির সাথে পার্থক্য তো আল্লাহর ক্ষেত্রে আনন্দিত হওয়া হচ্ছে পূর্ণতার গুণ আর আমাদের আনন্দিত হওয়া বা খুশি হওয়া হচ্ছে দুর্বলতার গুণ আমরা দুর্বল হয়ে পড়ি তাই বলছেন যে আল্লাহ রব্বনের ক্ষেত্রে এটি হচ্ছে পূর্ণতার গুণ লায়ুস বেহু ফারাহ আহাদিমিন খালাকিহি আল্লাহর সৃষ্টির আনন্দিত হওয়ার সাথে কোন তুলনা নেই বালহুয়া কাসায়ের সেফাতে আল্লাহর অন্যান্য গুণের মতো ওহা ফারাহ এহসান আল্লাহ যখন খুশি হন কারণ আল্লাহ অনুগ্রহ করেন হ্যাঁ এবং বীরিন আল্লাহ রবুল্লা আলমিন মানুষের উপর রহম করেন লুৎফি এবং নম্রতা অবলম্বন করেন লাফারহ মোহতাজিন আল্লাহ তবাতে আবদেহি বিহা আমরা কি আমাদের সাথে কেউ ভালো আচরণ করলে খুশি হই কারণ তার দ্বারা আমরা উপকৃত হয় এটা আরেকটা দিক আছে তার উপর খুশি কেন হইলেন যে সে আপনার কি করল আপনার উপকার করল হ্যাঁ আপনি ওর দ্বারা লাভবান হলেন সেই জন্য খুশি বোঝা গেছে এখান থেকে আপনাকে দু কিলোমিটার হেঁটে যেতে হতো এক ভাই বলল অফার করলো যে ভাই হাঁটবেন কেন আসেন গাড়িতে চলে আসেন খুশি ওর ওপর কেন খুশি হ্যাঁ এই জন্য যে আপনি তার দ্বারা লাভবান হয়ে উপকৃত হইলেন আল্লাহ রব্বুল আলমিন কারো তো অত উপকৃত হন না যে খুশি হন বুঝাইছে পার্থক্য এটা একটা পার্থক্য তাই বলছেন যে আল্লাহর খুশি হওয়া হচ্ছে আল্লাহর এহসান করা এইরকম নয় যে আমাদের খুশি হওয়ার মতো আমরা কিরকম খুশি হয় ফারাহ মোতাজ যেহেতু মুখাপেক্ষী একে অপরের হ্যাঁ? আল্লাহ মুখাপেক্ষী নন কারো তোবার বা কারো এগিয়ে আসার কারো এবাদত বন্দীগীর ফাইনাল মতি সারা দুনিয়া যদি আল্লাহর অনুগত হয়ে যায় তো আল্লাহর কোনো কাজে আসবে না ওয়ালা তদুর আল্লাহর কোনো ক্ষয়ক্ষতি হয়ে যাবে না কমে যাবে না হাসির ক্ষেত্রে যে হাদিসটি আসলো সে সম্পর্কে শেখ বলছেন ও শাহিদ মেল হাদিস এ হাদিস থেকে যেটা দেখানোর সুবাহ আল্লাহ হাসির প্রমাণ পেলাম এখানে আল্লাহর এটি হচ্ছে কর্মগত কর্মগত কাজগুলি মানুষ তো আমরা কাজ করতে স্বাধীন অনেকটাই স্বাধীন সব ক্ষেত্রে স্বাধীন না যতটা আমাদের যোগ্যতা আছে তাতে স্বাধীন না আমার স্বাধীনভাবে কথা বলছি আমি যখন চাইছি কথা বলছি যখন চাইছি আমি চুপ থাকছি ঠিক না তো আল্লাহ রব্বুল আলমিনের এই কর্মগত সেফাতগুলি হচ্ছে কিরকম আল্লাহ যখন চাইছেন তখন সেটা করেন আল্লাহ যখন চান হাসেন যখন চান খুশি হন যখন চান ক্ষমা করেন এগুলি হচ্ছে আল্লাহর কাজ সেফাত ফেলিয়ে তারপরে বিষয় হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের আশ্চর্য হওয়া হাসা এবং আশ্চর্য হওয়া দুটো বিষয় এখানে রয়েছে বলছেন ইসমাত আন্নাল্লাহ ইয়া যাব হাকু এ কথার প্রমাণ যে আল্লাহ আশ্চর্য হন অবাক হন ওয়াদ হাকু এবং হাসেন আল্লাহ হাসেন হাদিস রয়েছে এই হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে ইবিনে মাজে রয়েছে কি হাসান বলেছেন শেখুল ইসলাম ইব্রাহিম রাহমাল্লাহ আমাদের প্রতিপালক অবাক হন আশ্চর্য হন মিন কনুত দেহি তার বান্দার নিরাশ হওয়া দেখি বান্দা যখন দেখে যে কঠিন অবস্থা তখন নিরাশ হয়ে যায় যখন দেখেন সামনে আমার কোনো কিছু নজর আসছে না যে আমি বাঁচতে পারবো বা আমার কিছু হবে ভালো কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন না তখন নিরাশ হয়ে যায় না অনেকে মানুষ যখন নিরাশ হয়ে যায় তখন আল্লাহ অবাক হন নিরাশ হয়ে যাচ্ছে অথচ কিছুক্ষণ পরেই হ্যাঁ, তার সব দরজা খুলে যাবে আল্লাহ জানছেন আমি জানছি না বা আপনি জানছেন না সেই জন্য নিরাশ হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ জানছে যে এই লোকটা অবাক আল্লাহ যে এই লোকটা নিরাশ হচ্ছে অথচ কিছুক্ষণ পরে তার যেন স্বস্তির জীবন সুখের জীবন আসছে এই হাদিসটি বিশেষ করে কোন ক্ষেত্রে নবিসাম উল্লেখ করেছেন দুর্ভিক্ষের ক্ষেত্রে অনাবৃষ্টির ক্ষেত্রে দীর্ঘদিন বৃষ্টি হয়নি দেখেন আরব দেশগুলিতে বছর কে বছর বৃষ্টি হয় না এখন তো একটু বৃষ্টি মাঝে মধ্যে কোথাও বেশি শোনা যায় এমনও সময় বছর বছর পারে বৃষ্টি হয় না কিছু কিছু এলাকায় বৃষ্টি হচ্ছে দেখেন এই দামাম এলাকাতে বৃষ্টি কম তুলনামূলক মক্কামদিনের দিকে বৃষ্টি মাঝে মধ্যে হচ্ছে হ্যাঁ অন্য এলাকা হচ্ছে কিন্তু দেখেন এইখানে বৃষ্টি কোথায় মেঘ দেখছি বৃষ্টি নেই দুবাই এলাকা ঠিক ওই রকমই আরব আমিরাতে দুবাই ভাইরা এবারে টেলিফোন করলো একাল পরশু বলে শেখ আমাদের এখানে গোটা বছর বৃষ্টি নেই তখন কোন এলাকা বৃষ্টি না হয় আর মানুষের যদি জীবিকা নির্বাহের উপায় মাধ্যম যদি থাকে চাষাবাদ হ্যাঁ ফসল তাহলে কি অবস্থাটা হয় চিন্তা করেন আপনি এখানে আজকে না হয় রিয়াল আছে পেট্রোল আছে মানুষের চাকরি আছে সেই জন্য হ্যাঁ কিন্তু একটা সময় ছিল চাষাবাদ বাদ দেন চাষাবাদ ছাড়াও পানি বৃষ্টি না হইলে ছাগল বাঁচবে না আর ছাগলই চোদ্দশো বছর আগে থেকে ছাগল ছিল তাদের হ্যাঁ বেঁচে থাকার উপায় মাধ্যম হয় ছাগলের দুধ খাও না ছাগলের বস্তু খাও উঠ উঠ বাঁচবে না বৃষ্টি সারা বছর বৃষ্টি যদি না থাকে বছরকে বছর কয়েক বছর বৃষ্টি না থাকে কি খেয়ে বাঁচবো কোথায় পানি পাবেন আপনি মরুভূমিতে তাহলে বৃষ্টির প্রয়োজন রয়েছে এই নয় যে দেশের তো জমি জায়গা সব মরুভূমি সব বালি এত পানির বা কি প্রয়োজন বা বৃষ্টি অনেকে ভাবে কিন্তু যে এই দেশে আবার বৃষ্টির প্রয়োজনটা কি না প্রয়োজন এখনো আছে কেমন পর্যন্ত বৃষ্টির প্রয়োজন থাকবে আপনি শহরে বাস করছেন আপনি টের পাচ্ছেন না হ্যাঁ, কিন্তু একটু চিন্তা করে দেখেন আপনার শহরে যদি ওই বিভিন্ন এলাকা থেকে চাল না আসে ডাল না আসে খাদ্যদ্রব্য না আসে আর ওগুলো কোথেকে পয়দা হয় পানি দিয়ে তো পানি নিচে নেমে গেল ওপর থেকে পানি ওপর থেকে পানি আর নিচেও পানি নেই কোথায় পাবেন আপনি কোথা থেকে আপনার জন্য চাল ডাল শহরে আসবে রিয়াল ডলার নিয়ে মরতে হবে স্বর্ণ বুকে করে নিয়ে মরতে হবে হয়েছে দুর্ভিক্ষ বলে মানুষ শহরের লোক এভাবে করেছে কারণ গ্রামের লোক তো বলবে আগে আমরা খাওয়ার সময় কিছু রাখি তারপর বিক্রি করবো তাহলে আগে তো শহরের লোক মরবেন কিন্তু শহরের লোক অনেক মনে করে পয়সা আছে কিনে খাবো অনেকেই আসলে এরকম ভাবে অনাবৃষ্টির সময় মানুষ যখন নিরাশ হয়ে যায় সেই সময় আল্লাহ আশ্চর্য হন আজে বা রব্বনা মিন কনুতে এবাদেহি ওয়াকুরবে গেয়ারিহি গেইরিহি কেউ কেউ পড়েছে গেয়ারিহি গেয়ারি মানে পরিবর্তন গেয়ের মানে তো ব্যতীত বা অন্য কিন্তু এখানে গেয়ারি মানে পরিবর্তন হওয়া নিকটবর্তী অবস্থার পরিবর্তন হওয়া নিকটবর্তী আর বান্দা নিরাশ হয়ে যাচ্ছে যে না আমার অবস্থার পরিবর্তন ঘটবে না বৃষ্টি আর হবে না বাঁচবো না আল্লাহ তোমাদের দিকে দেখতে থাকেন যে তোমার আজেলিন বড় সংকটে সংকটপূর্ণ জীবন যাপন করছো বড় সংকটে রয়েছ কানে তিন এবং নিরাশ হয়ে পড়েছ ফয়াদাল্লাকো আল্লাহ হাসতে থাকেন অতপর আল্লাহ কি করতে থাকেন কারণ এমন নিরাশ হয়েছেন হতাশাগ্রস্ত যে আর বাঁচবো না আর কয়েকদিন আর বাঁচবো হ্যাঁ কিছু তো নেই আল্লাহ হাসতে থাকেন ইয়ালামো আর আল্লাহ সব জানছেন যে আন্না ফারাজাকুম করিবন তোমাদের এই বিপদ দূরীভূত হওয়া নিকটবর্তী ফারাজ মানে খুলে যাওয়া মানে যে মুশকিলটা মুশকিল আসান হয়ে যাওয়া আন্না ফারাজাকুম করিবন যে তোমাদের বিপদ দূরীভূত হওয়া করিবন সন্নিকটি আল্লাহ জানছেন আর আমরা জানি না বলে নিরাশ হয়ে যাচ্ছি যে আর বাঁচব না মনে হয় হাদিস হাসান এটা তো হাদিস ছিল এরকমই যদি কোনো বিল্ডিং এ আপনি ফেসে যান আর আগুন লেগেছে নিচে নামতেও পারছেন না নিচে দেখছেন সিঁড়ির দিক অন্ধকার কিছুই নজরে আসে না কিছুই দেখতে পাচ্ছেন না রাস্তাঘাট কিছু দেখতে পাচ্ছেন না অথবা ধোঁয়া তো সেখানে নামলেও তো মরবেন তাই না আর ওই দিকে দেখছে কোনো কিছু দেখতেও পাচ্ছেন না যে কেউ আমার সাহায্যের জন্য এগিয়ে আসবে যে আমাকে এখান থেকে ছাদ থেকে বা ওপর তলা থেকে নামাবে এইরকম পরিস্থিতি আল্লাহ না করে কারো হয় তো সেই সময় মানুষের অবস্থাটা কিরকম হয় আছে দু চার পাঁচ মিনিট ঠিক না অথবা এরোপ্লেন দুর্ঘটনা হতে যাচ্ছে এইরকম পরিস্থিতিতে যে আমি আর এক দু মিনিটের মধ্যে মরে সাফ হয়ে যাব ঠিক না আল্লাহ ওই সময় যদি আল্লাহ তো জানছেন যেন এই লোকটি বেঁচে যাবে এ তো ভাবছে যে আমি গেলাম কিন্তু এ বেঁচে যাবে সেই সময় বান্দা নিরাশ হয়ে যায় এবং সংকটপূর্ণ অবস্থায় থাকে আর আল্লাহ তাদের দিকে দেখতে থাকেন আর হাসতে থাকে ফয়াদাল্লয়া থাকো যে দেখো দেখো এ তো নিরাশ হয়ে গেছে অথচ এর মুক্তি অথবা এর বিপদ দূরীভূত হওয়া অত্যন্ত নিকটে এই হাদিস দ্বারা যেটা দেখাতে চাইলেন ইমাম ইবিন তাইম রহমতুল্লাহ সেটা হচ্ছে কি হ্যাঁ আশ্চর্য হন একটা আর একটা হচ্ছে আল্লাহর হাসা বলছেন শেখ সরিল ফেলিয়া এই হাদিসে দুটো আল্লাহর কর্মগত গুণের প্রমাণ রয়েছে আল্লাহর কর্মগত গুণের প্রমাণ রয়েছে হোমাস এই দুটো হচ্ছে আল আজাবো আশ্চর্য বা অবাক হওয়া অদেহক আর হাসা এই দুটি আল্লাহর গুণ জালালেহি আল্লাহর জন্য যেমন উপযোগী হয় লাইসাতাকে সৃষ্টির আশ্চর্য অবাক হওয়ার মতো না আমরা অবাক হইলে আবার অন্যরকম হয়ে যায় অবস্থা হ্যাঁ কি করে হইল বা কিছু যখন অবাক হয় তখন আমাদের কিন্তু চেহারা আর আমাদের ভঙ্গিমা অন্যরকম একটা হয়ে যায় না সৃষ্টির সাথে আল্লাহ কোন তুলনা নেই অদেহকুল মখলুক এইরকম মানুষের হাসার বা সৃষ্টির হাসার সাথে কোন তুলনা আল্লাহর হাসার নেই অফিল হাদিস আয়োজন এই হাদিসের দুটো সিফাত প্রমাণিত হলো যে দুটোর কথা অধ্যায় রয়েছে তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আল্লাহ দেখেন আল্লাহ কি করেন দেখেন আল্লাহ দেখেন আল্লাহ দেখারও প্রমাণ কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে ফায়ানজোরা কাইফা তামালুন তোমরা কেমন করছো আল্লাহ দেখছেন কোরআনে রয়েছে হাদিসে রয়েছে এখানেও রয়েছে যে এন এলাইকুম তোমাদের দিকে আল্লাহ দেখেন তার আল্লাহ সাত আসমানের ওপর থেকে সমস্ত সৃষ্টিকে দেখছেন কে কোন অবস্থায় আছে এনজর এলাইকুম আল্লাহ দেখছেন তার সাথে সাথে আল্লাহ চোখ আছে না নেই আচ্ছা, আল্লাহ দেখেন কিন্তু চোখ নেই নেই বলে দিবেন না অথচ আল্লাহ কোরআনে বলছেন ওয়ালে তুসনা আল্লাহ আইনি হে যাতে তুমি লালিত পালিত হও ফেরাউনের বাড়িতে আমার চোখের সামনে আমার চোখের সামনে আমার চোখের সামনে যে লালিত পালিত হচ্ছে ফেরাউন তোমার কি করতে পারে যে ফেরাউন মোসা আলি সালামকে মারার জন্য কত শিশুকে মেরেছে সেই শিশু এই একটা শিশুর জন্য ওই শিশুকে আল্লাহ ওর বাড়িতে মানুষ করে নিলেন ওর খরচে মানুষ করে নিলেন ওর বাড়িতে সুহান আল্লাহ কত সুখের জীবনে জীবন পেলেন ছোট কালে আর তারপরে ছোটবেলা থেকে বাল্য জীবন সাবালক সব কাটলো ওর দেশে খুঁজেই বেরোন ওই ছেলেটা এই ছেলের জন্য হাজার হাজার ছেলে মেয়েছে ওই ছেলেকে খুঁজে বেরোন তারপরে যখন দাওয়াত দিতে ইসলামের দাওয়াত দিতে আসলেন হারুনকে সাথে নিয়ে তখন সামনে বেঁচে আরে এইটাই তো হইতে পারে তাহলে মারে কে তাও মারতে পারলো না এমন সময় মারতে যাচ্ছে যে সময় আল্লাহ ওকে ধ্বংসের জায়গাতে লোহিত সাগরে পৌঁছে দিচ্ছে যে এখন তোর মরার সময় হয়েছে আর তোকে ধ্বংস করব আসলে এই জায়গায় অন্য কোথাও না মুসা আলাহ ইসলামকে পার করে দিচ্ছেন আর ওকে ধ্বংস করে দিচ্ছেন আল্লাহ বলার দেখছেন আল্লাহর কারখানাতে কিভাবে কাজ হয় জি হ্যাঁ এর মাধ্যমে আমাদের ইমান এখানে বাড়াইতে হবে যে সারা দুনিয়া যদি একদিন হয়ে যায় আর আল্লাহ যদি বলেন যে তোকে আরো দশ মিনিট রাখবো দশটা মিনিট কেটে নিতে পারবে না সারা জীবন কেটে নেওয়া তো দূর কথা ও লোকটা আর এরকম করতে গিয়ে মরে গেল হ্যাঁ এই করতে গিয়ে হয়ে গেল না না না এসব ভুল কথা এগুলো আসলে আকিদার দুর্বলতা অথবা আপনার অজ্ঞতা এক শ্রেণীর লোকের একটা মিনিট কমাতে পারবে না কেউ কোন শক্তি কোন শক্তি মানে একটা শক্তি না সারা বিশ্বের শক্তি জি যদি কারো হাতে কোনো কিছু হয় তো ওটাই আপনার সমাপ্তি ছিল আল্লাহ যদি এটা না করে অন্য করতেন তবু এই সময়টা আপনার জন্য ফিক্স ছিল আর অন্য কেন করবেন এইটাই তো আপনার আল্লাহ আল্লাহর ফেসলা আছে ওখানে আপনাকে যেতেই হবে যত বলে যে আমি ওখানে যাব না ওখানে যেতেই হবে আপনাকে অনেক সময় দেখা যায় যে যেখানে গিয়ে লোকটা মারা গেল আসলে যেতেই চাইছিল না ওকে ঠেলে ঠুলে পাঠাইল হ্যাঁ বা ওকে নিতেই চাইছিল না কি ও দুষ্টি গেল হয় কি হয় না ওখানে ওর মত আছে আসলে ওকে যেতে হবে ওখানে যেভাবে ওখানে কেন আল্লাহ রব আলমিনের সিফাত আল্লাহ দেখা আল্লাহর দেখাটা আল্লাহর সত্তাগত গুণ না কর্মগত গুণ দেখা যখন ইচ্ছা দেখবেন যখনই দেখবেন দেখাটা কর্ম না যখন দেখাটা কর্মত তখন আল্লাহর দেখাটা আল্লাহর সেফাতে ফেলি কর্মগত গুণ আর আল্লাহর চক্ষুটা সত্যগত গুণ হ্যাঁ আল্লাহর চক্ষু সবসময় আছে যেমন আল্লাহ আর আদি অন্ত নেই শুরু নেই শেষ নেই তেমন আল্লাহর চক্ষুর হ্যাঁ আদি অন্ত নেই জি আল্লাহর জাত কিরকম জি আল্লাহ দেখেন এবং জমিন আকাশে সারা পৃথিবীর যে কোনো জায়গায় কোনো কিছু আল্লাহর থেকে গোপন থাকতে পারে না আর একটি চ্যাপ্টার আছে আমরা আলোচনা করে নিই তাহলে একটা জায়গায় পৌঁছে যাবো সেটা হচ্ছে ইসবাতুর রিজলি ওয়াল কাদাম ইল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ তালার জন্য পায়ের প্রমাণ আল্লাহর পা আছে আল্লাহর কি আছে আল্লাহর হাতের প্রমাণ কোরআনে কেরিমে আছে না নেই সোরা মুলকের প্রথম আয়াত পড়েন তো তাবারাকাল্লাজি বেয়াদেহিল মুলক বরকতময় সেই সত্তা সেই জাত যার হাতে ইয়াদ মানে কি যার হাতে সমস্ত কিছুর মালিকানা আছে সার্বভৌমত্ব রয়েছে সব কিছুর মালিকানা রয়েছে দুই হাতের কথা কোরআন কারিমে আছে আছে না নেই ইহুদিরা বলতে আল্লাহর হাত হচ্ছে বাঁধা আল্লাহ খরচ করে না আল্লাহ আমাদেরকে খেতে দেয় না আল্লাহ কৃপন তখন আল্লাহ রবুল আলমিন তার জয় বলছেন যে বালিয়াদাহ মবসুতাতন বরং আল্লাহর উভয় হস্ত উন্মুক্ত উদার খোলা এইভাবে ইচ্ছা আল্লাহ অফুরন্ত খরচ করে আল্লাহ কিন্তু পায়ের প্রমাণ কোরআনে কারিমে নেই পায়ের প্রমাণ কোরআনে কারিমে নেই এই হাদিসে রয়েছে এটা তাহলে নতুন এমন সিফাত জানলেন যেটা হাদিসে আছে কিন্তু কোরআনে নেই আচ্ছা কোরআনে একটা বিষয় নেই আর হাদিসে আছে দুটোর প্রতি ইমান আমরা রাখবো ইমানে পার্থক্য তারতম্য আছে নাকি যে কোরআনেটা শক্তভাবে বিশ্বাস করব আর হাদিসেরটা একটু দুর্বল নাকি না রসুলে যেমন ঠিক তেমনি ওহি কোরআনে করিম ওহি হাদিস সুতরাং ইমান আকিদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে কোন পার্থক্য করবেন না এই বিষয়টি বোঝানোর জন্য আমি বিভিন্ন বিভিন্ন উদাহরণ দিই তার মধ্যে একটি উদাহরণ আমি দিয়েছি এর আগে কোরআনে করিমে রয়েছে যে একজন পুরুষ একই সময়ে একই কালে দুই বোনকে বিয়ে করে রাখতে পারে না ওয়ান্তাজ মাউ আল উখতাইন তোমরা দুই বোনকে একত্রিত করে বিয়ে করে রাখবে এটা আল্লাহ হারাম করেছেন হরমাত দিয়ে শুরু করে কোরআন আছে না নেই জি হ্যাঁ স্ত্রীর সাথে ওর বোনকে জমা করলেন না কিন্তু স্ত্রীর ফুফুকে দেখলেন খুব সুন্দরী আর পছন্দ হয়ে গেল ওর ফুফুকে বিয়ে করবেন চলবে হ্যাঁ ফুফু আর ভাতিজি দুইজনকে সতীন বানাবেন চলবে না চলবে না যেমন দুই বোনকে সতীন বানালে চলবে না ওর খালাটাকে দেখলেন না এরকম ভালো লাগলো খালাকে বিয়ে করবেন এখন চলবে না চলবে যতদিন আপনার স্ত্রী আছে ওর খালা হারাম আর ওর ফুফু হারাম যেমন আপনার স্ত্রীর এতেকালের পরে অথবা তালাকের পরে যদি আপনার আর শ্বশুর যদি বিয়ে দেয় আর এক মেয়ে তো তার মেয়েকে বিয়ে করতে পারবেন কি পারবেন না ঠিকই তেমনি আপনার স্ত্রীর এতেকালের পরে অথবা তালাক দেওয়ার পরে ও আপনার স্ত্রীর খালাকে ফুফুকে বিয়ে করতে পারেন মাহারাম আপনি নন তাদের স্থায়ী মাহারাম নন শরীয়তে মাহারাম না ক্ষণস্থায়ী হারাম তারা বোঝা গেছে কিন্তু খালাকে বিয়ে করতে পারবেন না স্ত্রী বা ফুফুকে বিয়ে করতে পারবেন না কোরআনে কোথাও আছে কোরআনে নেই সহি বখারে আছে বলছেন না এইটা একটু কম গুরুত্ব রাখে নাকি না একই সমান হুকুমে একই কোনো পার্থক্য নেই যেমন কেউ যদি দুই বোনকে বিয়ে করে রাখে তাহলে আর সেই ব্যক্তিকে জানিয়ে দেওয়া হলো মাসলা যেটা আরাম এক্ষুনি ছাড়ো বলছেন আমি ছাড়বো না আমি এটা বিশ্বাস করি না সে মুসলিম নয় মোরতাদ ঠিক তেমনি কেউ যদি স্ত্রীর ফুফুকে খালাকে বিয়ে করে রাখা তাকে হাদিস রসুল্লাহাম জানিয়ে দেওয়া হইল হ্যাঁ, তার বলছে না এটা হাদিসের কথা আমি মানি না তাহলে সে মুসলিম নয় সে মোরতাদ অনেক জাহেল মূর্খ বেদিন আছে যারা দুই বোনকে বিয়ে করে আছে দুই বোনকে বিয়ে করে আছে এখানে খবরের খবিস ছিল এখানে সিকো মার্কেটও ছিল একজন আজকে থেকে দশ পনেরো বছর আগে জি আল্লাহ এদের হেদায়ত মোরতাদ এসব মোরতাদ যতই নামাজ রোজা করো কোনো কিছু কবুল হবে না মোরতাদ মরতে হবে ভালো বছর এখন হাদিস দেখেন বলতে চাইছিলাম যে কোন বিষয়টি কোন একটি বিষয় বা কোন বিষয় যদি হাদিস তারা প্রমাণিত হয় তাহলে সেটা মানতে হবে আকিদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে কোরআন করিমের মতো কোনো পার্থক্য নেই জাহান্নামীদেরকে ফেলতে থাকা হবে জাহান্নামীদেরকে ফেলতেই থাকবেন ফেলতে থাকবেন নিক্ষিপ্ত হইতেই থাকবে হতেই থাকবে আর আল্লাহ বলবেন যে কি জাহান্নাম আল লাগবে না হয়েছে আল লাগবে ওয়াহিয়া তাকুল জাহান্নাম বলতে থাকবে হালমিম মজিদ আর কিছু আছে হালমিম মজিদ আর অতিরিক্ত কিছু আছে এই হালমিম মসজিদ কথাটি কোথায় আছে সোরে কাফে হালমি মজিদ আল্লাহ বলছেন স্মরণ করো সেই দিনকে কিয়ামতের দিনকে যেই দিন জান্নাত জাহান্নাত ফেসাল হবে নাকুল হলে জাহান্নাম জাহান্নামকে উদ্দেশ্য করে আমি আল্লাহ বলবো আল্লাহ বলছেন হালিম তালাতি তুমি কি পূর্ণ হয়েছ তোমার পেট কি ভরেছে হ্যাঁ ইমতালাতে মালিয়ান থেকে যে মালিয়ান বলছেন মাতৃভাষা মাল আন আসলে শুদ্ধ আর আঞ্চলিক ভাষা এখানকার আরবদের হ্যাঁ, মালিয়ান মানে ভর্তি জি হালিম তালা তুমি কি ফুল হয়েছ ভর্তি হয়েছ হয়েছে তোমার কি বলবে জাহান্নাম হালমি মজিদ আর অতিরিক্ত আর অতিরিক্ত এই হালমি মজিদ করতেই থাকবে যখন পেট ভরছে না জাহান্নামের জাহান্নাম খালি খালি খালি হাত্তায়াদা ফিহা এমন কি আল্লাহ রব্বুল ইজাত তাতে জাহান্নামে নিজ পা রেখে দেবেন রিজিলাহু রিজিল নাকি মানে রিজুল মানে পা পা রেখে দিবেন অফিরে আয়াতিন অন্যের ওয়ায়াতে রয়েছে আলিহা কাদামাহু হাত্তা ইয়াদা রব্বুল ফিহা কাদামাহু হ্যাঁ তার পা রেখে দেন কদম মানেও পা হয় আর রিজলুন মানেও পা হয় আরবিতে দুটোই শব্দ আর দুটোই হাদিসে দুই হাদিসে বর্ণিত হয়েছে যখন আল্লাহ রব্বুল জাহান নামের ওপর পা রেখে দিবেন জাহান নামের ওপর রেখে দিবেন আল্লাহর পাকে জাহান নামে জ্বালিয়ে দিবেন কি তাহলে হ্যাঁ জাহান নামকে কে সৃষ্টি করেছে আল্লাহ সুতরাং এই কথা আপনার মনে আসাই মানে আপনি সৃষ্টির সাথে তুলনা করছেন তিনি সৃষ্টিকর্তা তার একটা খুদ আল্লাহর ক্ষুদ্র সৃষ্টি একটা জাহান্নাম হ্যাঁ, জাহান নামে আল্লাহ পা রাখবেন কি অবস্থা হবে জাহান নামের দেখুন আর আপনার মগজে ঢুকে গেল আরে আল্লাহ কি করে আবার আগুনে পা রাখবেন আগুনকে সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছেন জি আপনি আল্লাহ সম্পর্কে তাহলে আপনার জ্ঞানই নেই যে আল্লাহ কত বড় সত্তা কত বড় জাতে পাক তিনি আল্লাহ আকবার বলছে মন্ত্র আল্লাহ আকবার মানে কি আকবর মিন করলে সেই সব কিছুর চাইতে বড় জান্নার চাইতে বড় জাহান্নাম চাইতে বড় সূর্য চাইতে বড় চন্দ্র চাইতে বড় আসমান জমিন পৃথিবীতে যা কিছু সবকিছু চাইতে আল্লাহ বড় হ্যাঁ মর্যাদায় বড় সবকিছুতেই বড় সবকিছুতে বড় আল্লাহ রবাহ এই জন্য আল্লাহকে কোনো কিছু পরিবেষ্টন করে নেই বরং আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে রয়েছে এটা আপনার আকিদা হইতে হবে যদিও বলেন যে সাত আকাশের ওপরে আল্লাহ এমন একটা জায়গা আছেন আর আপনার ব্রেনে ঢুকে আছে তার চারিদিকে কোন জায়গা আছে তার মানে ওই প্লেস গুলি জায়গাগুলিকে কে সৃষ্টি করেছেন ওই জায়গাগুলি যেই জায়গাগুলি আপনার মগজে ধারণা আসছে যে সাত আকাশ আর আরসের ওপরে চারিদিকে জায়গা আছে যদি এই কথা আপনার ধারণা আসে ওই জায়গাগুলি কে সৃষ্টি করেছে আল্লাহ তাহলে আল্লাহকে সৃষ্টিতে ঘেরে আছে নাকি এবার বুঝতে পারছেন জি হ্যাঁ আল্লাহ সমস্ত সৃষ্টির মধ্যে আছে সমস্ত সৃষ্টির মধ্যে আছে কোনো কিছু তাকে ঘিরে নেই যখন আল্লাহ পা রেখে দেবেন ফাইয়ানজাবি বাদিন তখন জাহান্নামের একটা অংশ আর একটা অংশে একেবারে সংকুচিত হয়ে যাবে সংকুচিত হয়ে যাবে সংকুচিত হওয়া জি কোনো কিছু বস্তাতে ধান চাল ছিল যখন খালি করে নেন তারপরে বস্তাটার কি অবস্থা হয় হ্যাঁ একেবারে জড়সড় হয়ে যাওয়া ঠিক জাহান জাহান্নাম এত বিশাল জাহান নাম একেবারে সংকুচিত হয়ে যাবে আল্লাহ রবুল আলমিনের ভয়ে ফাতাকুলো তখন জাহান্নাম বলবে কাত কাত মানে বাস বাস কাত মানে হচ্ছে বাস বাস জি মোত্তাফানের বোখারি মুসলিমের হাদিস জি এই হাদিস দ্বারা কি প্রমাণিত হইল হ্যাঁ আকিদার বিষয়ে ও শাহিদ মেল হাদিস বলছে এই হাদিস থেকে যে দেখানোর বিষয় এখানে ইন্না ফিহা এতে আল্লাহর পায়ের প্রমাণ রয়েছে আলাল ওয়াজিহি সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহর জন্য যেমনটা উপযুক্ত হয় আল্লাহর পা আল্লাহর মতো আল্লাহর পা আল্লাহর মতো কখনো যেন ব্রেনে এই কথা না আসে আল্লাহর পা যখন আছে তো আমাদের মতোই হবে হয়তো তাহলে আমাদের পায়ে তো পাঁচটা আঙ্গুল আছে তো তারও পাঁচটা আঙ্গুল হয়তো আছে কয়টা আছে আমাদের বলা হয়নি যদি আপনাকে বলা হয় কয়টা আঙ্গুল জানি না আল্লাহ বলেছেন পা আছে কিন্তু কয়টা আঙ্গুল আছে আমি জানি না হ্যাঁ তারপরে আল্লাহ রবুল্লা আলমিনের আমাদের পায়ের নখ আছে আর নখ বড় হয় নখ কেটে ফেলতে হয় সবকিছু তুলনা করবেন নাকি কোনো কিছুতে তুলনা নেই ওয়াহি আমিন আল্লাহর পাটা সত্তাগত সিফাত গুণ না কর্মগত গুণ সত্তাগত আল্লাহর সত্তাগত গুণ হচ্ছে কি আল্লাহর পা হওয়া আল্লাহর পা কাল আছে চেহারার মতো ওলিয়াদ হাতের মতো আল্লাহ তালা আলম একদল গুমরা হয়েছে এ হাদিসের অপব্যাখ্যা করে তারা রিজলুন মানে জামাতুন দলের দল একটা গোষ্ঠীর অর্থ করেছে তো আল্লাহ তাতে জাহান্নাম যখন খাই খাই খাই খাই করবে হালমি মাজিদ হালমি মাজিদ হাত্তা রাব্বুল ইজাদ কাদামাহু বা রিজলাহু মানে বলছে জামাত আল্লাহ একটা গোষ্ঠীকে তখন দিয়ে দিবেন এমন একটা সৃষ্টিকে যখন দিয়ে দিবেন কোন একটা দলকে তখন জাহান্নাম সংকুচিত হয়ে যাবে কেমন কথা কোন আরবি ভাষাতে রিজুলন আর কাদামন মানে জামাত হয় দল হয় গোষ্ঠী হয় তাই বলছেন যে কিছু লোকেরা এখানে যারা এই আল্লাহর এই গুণটিকে অস্বীকার করেছে পায়ের গুণটিকে তারা কি করেছে যারা অস্বীকৃতি প্রকাশ করে আল্লাহর গণগুলি সম্পর্কে কাদামের বলছে আল্লাহর এক এক ধরনের সৃষ্টি মানে মানুষ শেষ হয়ে গেছে মানুষ জাহান নামে দিয়ে শেষ হয়ে গেছে খালি এখনো জাহান্নাম জিন জাহান নামে দিয়ে এখনো শেষ হয়ে গেছে কিন্তু জাহান্নাম এখনো খালি হয়ে আছে তারপরে রিজলাহু মানে একটা আল্লাহর বিশেষ সৃষ্টির দল জামাত রিজলাহু জামাত মিনান নাসকে বলা হয় এখানে একটা সৃষ্টির দল এইরকম অর্থ তারা করেছে আল্লাহ তাতে রাখবেন আমরা পা রাখা বলি কি করি পা রাখা বলি কিন্তু যদি এই পা পায়ের অর্থ না নিয়ে এর মানে কি রাখা হয় যে একটা দলকে রাখবেন তো দল রাখা বলি না দলকে নিক্ষেপ করবেন হবে নিক্ষেপ করা হবে ইউলকা বলতেন কারণ শুরুতে ইউলকা শব্দ এসছে শুরুতে মানুষের নিক্ষেপ করার ক্ষেত্রে লাজাল জাহান্ন ইউলকা ফিহা মানুষকে জিনকে যখন ফেলা হবে জাহান্ন তখন নিক্ষেপ করা শব্দ ব্যবহৃত হয়েছে আর পা রাখার ক্ষেত্রে ওয়াদা ইয়াদাও ইয়াদাও মানে রাখার রাখা ব্যবহার করা হয়েছে তাহলে বোঝা গেল যে এখানে রিজুলন মানে কাদামন মানে কি পা আর যে অপব্যাখ্যা করেছে সেটা ভুল না হলে ইয়াদা কেন বললেন বলেন একুল হাত্তা ইউলকিয়া বা ইউলকা কেন বললেন না এই ছিল হাদিস যে হাদিস আমরা জানলাম যে আল্লাহ রব্বুল আলম পা রয়েছে আল্লাহর পা আল্লাহর মত আল্লাহ রব্বুল আলম যেন আমাদেরকে ওইভাবে ইমান রাখার বিশ্বাস করার তৌফিক দান করেন যেভাবে নবী করিম সাল্লাম এই দিনকে তরতাজা ছেড়ে গেছে স্পষ্ট করে ছেড়ে গেছেন সাহাবাহিকেরামরা যেভাবে বিশ্বাস করেছেন সেই বিশ্বাসে বিশ্বাসী হওয়ার আমাদেরকে তৌফিক দান করেন সেই রকমে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন শির্ক মুক্ত বেদাত মুক্ত আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আকিদা রাখার তৌফিক দান করেন চরিত্র গঠনের তৌফিক দান করেন ভালো মন্দ কথা কাজ থেকে চরিত্র বেঁচে থাকার তৌফিক দান করেন وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وجزاكم الله خيرا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك جئنا الى دنيا الشتات فها هنا صنم يمجد او ضريح باني